সাল্লামকে আমি বলতে শুনেছি লা সলাতাবাদ ফজরের সকালের নামাজ হয়ে গেলে ফজরের সালাত আদা হয়ে গেলে আর কোনো সালাত নেই হাত্তা তাতলু শামস সূর্য উদিত হওয়া পর্যন্ত ফজর নামাজ কেউ আদা করেছে এর পরে আর কোনো সাধারণ নফল নামাজ আদা করতে পারবে না সূর্য উঠা পর্যন্ত ওয়ালা সালাত আবাদ আল আসর আর আসরের সালাতের পরে কোনো সালাত আদা করতে পারবে না হাত্তা তাগিব শামস সূর্য ডুবে যাওয়া পর্যন্ত তাহলে আমরা দুইটা নিষিদ্ধ সময় পেলাম একটা হলো কি ফজরের সালাতের পরে সূর্য ওঠা পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না নর্মাল কোনো নামাজ আর আসরের সালাতের পরে মাগরিব পর্যন্ত অন্য কোনো সালাদ সাধারণ নামাজ পড়া যাবে না তবে যে সমস্ত সালাদগুলি কারণের সঙ্গে সম্পৃক্ত জাতুল আসবাব যার কারণ রয়েছে খারা কারণ হতে পারে ভুলে গেছিল কারণ হতে পারে সফর থেকে এসেছে কারণ হতে পারে যে কোনো কারণের সালাদ যদি হয় কারণের সঙ্গে জড়িত কোনো ওর মধ্যে কারণ রয়ে গেছে তাহলে সেই সময় সেগুলি পড়া যাবে কি যাবে না এ ব্যাপারে পরবর্তীতে আমাদের আমরা আলোচনা করার চেষ্টা পাব এ হাদিসটি ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন মুসলিমের শব্দে রয়েছে লা সলাত বাদা সালাত ফাজর এখানে আছে কি সকালের সালাত নামাজ আর মুসলিমের শব্দে এসেছে সরাসরি ফজরের সালাত আসলে শুভ বলতে সকালের সালাদ বলতে ফজরের সালাদ বুঝিয়েছে অন্য বর্ণনায় আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল এরপরে যে হাদিসটি সেটি হলো ওয়ালাহু আন ওকবাত আমের রাজি আল্লাহ আনহু সালাতিন কানা রাসুল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লাম ইয়ানহান আন নুসাল্লিয়া ফিহিন ওয়ান নাকবুরা ফিহিন মাউতানা حين تطلع الشمس بازغة حتى ترتفع وحين يقوم قائم الظهيرة حتى تزول الشمس وحين تتضيف الشمس للغروب ওয়ালাহু বলতে আমরা এখানে মুসলিমের বর্ণনা যেখানে উকবা বিন আমের থেকে বর্ণিত হয়েছে সেখানে আছে যে তিনটি সময় যে সময় আল্লাহর নবী আলাইসালাম আমাদেরকে কি করতেন নামাজ পড়তে সালাত আদা করতে নিষেধ করতেন আর সেই তিন সময়ে আমাদের মাইয়েতকে দাফন করতেও নিষেধ করতেন সেই তিনটি সময় কি যখন সূর্য উঠে তার কিরণ নিয়ে যখন উঠতে থাকে একটু উপরে উঠে না যাওয়া পর্যন্ত অর্থাৎ পনেরো বিশ মিনিট পর্যন্ত সূর্য উঠা শুরু করা থেকে পনেরো বিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে আল্লাহর নবী আমাদের সালাত আদা করতে এবং মাইয়েতকে দাফন করতে নিষেধ করেছেন আর যখন সূর্য ঠিক মাথার উপরে ঢলে না যাওয়া পর্যন্ত এই মোটামুটি দশ মিনিট সময় এই সময়টা তো তিনি নিষেধ করেছেন আমাদেরকে সালাত আদা করতে দশ পনেরো মিনিট আর ওয়াহিনা তদাইয়াফুর আর সূর্য যখন ডুবার জন্যে প্রস্তুতি হয়ে যায় তাহলে এই তিনটি সময় সূর্য যখন উঠে সূর্য যখন ডুবে আর সূর্য যখন মাথার উপরে থাকে এই তিন সময়ে আল্লাহ নবী আলিসাল্লাম সালাত আদা করতে এবং সেই সময়ে মাইয়েতকে দাফন করতেও নিষেধ করেছেন মোট কথা তিনটি সময়ে আমরা সালাত আদা করতে পারবো না আমরা মৃত্যুদেরকে কবর দিতে পারবো না এবং আরও দুটি সময় আমরা পেয়েছি যে ফজর সালাতের পরে সূর্য উদিত পর্যন্ত কোনো নর্মাল নামাজ আদা করা যাবে না একইভাবে আসরের সালাত আদায় করার পরে সূর্য ডুবার আগে কোনো কারণ ছাড়া কোনো নামাজ আদা করা যাবে না তবে যে সমস্ত সালাত কোনো কারণের সঙ্গে সম্পৃক্ত এগুলি এই নিষিদ্ধ সময়েও পড়া যেতে পারে যেমন আল্লাহ নবী আলি সালাতাম বলেছেন আহাদুকুল ফালিয়ার আজলেস কেউ যখন মসজিদে প্রবেশ করে যখনই প্রবেশ করে তখন দুই রাকাত সালাত আদা না করে যেন না বসে তাহলে একটা কারণ যে মসজিদে প্রবেশ করেছি আল্লাহ নবী আলাইসাল্লাম যখন সফর থেকে আসতেন দুই রাকাত সালাত আদা করে তারপরে বাড়িতে প্রবেশ করতেন হতে তো পারে আসরের পরে হতে তো পারে ভজরের পরে হতে তো পারে যে সময়টা সূর্য ডুবছে বাই তেমন কারণ যেগুলি সালাতের সঙ্গে জড়িত এই সালাদগুলি আদা করা যাবে এই ধরনের যদি কেউ ফজরের ফরজ নামাজের আগে যে দুই রাকাত সুন্নত কেউ যদি একামাত হয়ে যায় পড়তে না পারে তাহলে এই দুই রাকাত নামাজ সহিব হানিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ নবী আলিসাল্লামের কাছে সামনে একজন মানুষ ফজরের সালাত আদায়ের পরে দুই রাকাত সালাত আদায় করলে আল্লাহ নবী বললেন কিসের সালাত বললেন ফজরের সুন্নত আমি পড়তে পারি নাই আল্লাহ নবী নীরব থাকলেন এর দ্বারা প্রমাণিত হলো যে এই যে সালাত আদা করতে পারে নাই ফজরের আগে সুন্নত সেটা ফজরের ফরজ নামাজের পরেও আদা করতে পারবে যে হাদিসগুলি পরবর্তীতে আমাদের আসবে ওয়ান জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا بني عبد مناف لا تمنعوا احدا طاف بهذا البيت ওসল্লা আইয়াতা সা আতিন শাহ আমিন আউনার রাহু খামসা ওসাহ তিরমিজ অবনু হেব্বান আল্লাহ নবী আলিসাল্লাম থেকে জুবাই ইবনু মুতাইম রাজিয়াল্লাহ তালু বর্ণনা করে বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হে বানি আব্দে মুনাফ যারা আল্লাহর ঘরের কাবা ঘরের দায়িত্বে ছিলেন এদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন লা তামনাউ আহাদান তফা বেহাদ আল বেইত এই আল্লাহর ঘর কাবা ঘরের তওয়াফ করতে কাউকে তোমরা নিষেধ করবে না রাতের এবং দিনের যে কোনো সময়ে কেউ সালাত আদা করতে চাইবে কেউ তওয়াফ করতে চাইবে তোমরা কাউকে নিষেধ করবে না এই হাদিসটি সহি হাদিস এর দ্বারা বোঝা গেল যে এই যে নিষেধাজ্ঞা সূর্য যখন উঠবে সূর্য যখন ডুববে এবং সূর্য যখন মাথার উপরে থাকবে এই নিষেধাজ্ঞা কাবাঘরের পাশে গিয়ে বাইতুল্লাহতে গিয়ে এই নিষেধাজ্ঞা আর থাকবে না তখন যে কোনো সময় মানুষ সালাত আদা করতে পারে তফ করতে পারে বরং তফকেও সালাদ বলা হয়েছে কোনো কোনো হাদিসে এরপরে যে হাদিস হাদিস ইমাম পাঁচজনে বর্ণনা করেছেন অর্থাৎ ইমাম আহমাদ বিন হাম্বাল ইমাম নাসাই ইমাম আবুদাও তিরমিজি ইবনে মাজা হাদিসটিকে ইমাম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 যেটাকে শুভে কাজে বলা হয় মানে মনে হয় সকাল হয়েছে কিন্তু তখনও সকাল হয় নাই অর্থাৎ উৎসব সকালের ফজরের নামাজ সেখানে পড়া চলে না কিন্তু সেখানে খানা খাওয়া যায় এই জন্য আল্লাহ নবী আলিসাল্লামের যুগে দুইজন মোয়াজ্জেন ছিলেন একজন মোয়াজ্জেন আজান দিতেন ফজরের সালাতের জন্যে আর একজন মোয়াজ্জেন আজান দিতেন সেহরি খাওয়ার জন্যে তাহলে প্রথম আজানে সেহরি খাওয়া যায় আর সালাত পড়া চলবে না আর দ্বিতীয় আজানের পরে আর সেরি খাওয়া যাবে না সালাত পড়া তখন জায়জ হয়ে যাবে এই দুইটি ফজর রয়েছে এই জন্যে ভুল করে যেন কেউ ফজরের সালাদ আগের যে ফজর যেখানে সেরি খাওয়া যায় সালাত আদায় করা চলবে না সেখানে যেন আদা না করে ফেলে এই হাদিসটি ইমামিন খোজাইমা ইমা হাকিম বর্ণনা করেছেন এবং তারা দুইজনে সহিও বলেছেন হাকিমের বর্ণনায় জাবের রাজন থেকে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে এবং সেই বর্ণায় এসেছে যেখানে খানা খাওয়া হারাম হয়ে যায় উফুক সেটা উফুকের মধ্যে রেখা ফুটে ওঠে আর যেখানে খাওয়া যাবে সেটা কিন্তু নেকড়েবাগের লেজের মতো হয়ে উঠে তাহলে এটা একটা বুঝার পদ্ধতি আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তো এটা লম্বা হয়ে আকাশের কিনারার মধ্যে ফুটে উঠবে ফজর দুই প্রকার এটা আমরা জানতে পারলাম কোনো ক্রমে যেন আমরা যেখানে সালাত আদায় করা নিষে ফজরের আদা করলে আদা হবে না সেখানে যেন ভুল করে আমরা আদা না করি বরং ফজর হয়েছে কনফার্ম হওয়ার পরে আমরা যেন আদা করি আর যখন ফজরের আজান হয়ে যাবে তখন যেন আমরা সেহরি খাওয়াতে ব্যস্ত না থাকি বরং আমরা বন্ধ করে দিই এরপরের হাদিস ওয়ানিবিন মাসউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الاعمال الصلاه في اول وقتها রাহু তিরমিদি ওয়াল হাকিম ওয়াসাহাহা ওয়াসলুহু ফিস সাহিহাইন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে আবদুল্লাহ মাসুদ রাজিল্লাহ বর্ণনা করেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন উত্তম আমল হচ্ছে আসলাতফি সালাদকে তার প্রথম সময়ে আদায় করা উত্তম এবাদত সালাতের আমরা জেনেছি একটা প্রথম সময় একটা মধ্যম সময় একটা শেষ সময় একটা এক সময় থেকে আরেক সময় একটা বেশ সময়ের দুই ঘন্টা তিন ঘন্টা এক ঘন্টা এইভাবে সময় রয়েছে আল্লাহ নবী আলিসাল্লাম বলেন উত্তম আমল হচ্ছে সালাদকে তার প্রথম সময়ে আদায় করা তবে এক্ষেত্রে এশার নামাজ ব্যতিরিকে কারণ এশার নামাজ এশার সালাদ দেরি করে পড়াটাই কি উত্তম এজন্য বন্ধুগণ আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর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 আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ওলামা কাল রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask.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 তখনও ফজরের সময় শুরু হয় নাই যেটাকে শুভে কাজে বলা হয় মানে মনে হয় সকাল হয়েছে কিন্তু তখনও সকাল হয় নাই আর অর্থাৎ উৎসব সকালের ফজরের নামাজ সেখানে পড়া চলে না কিন্তু সেখানে খানা খাওয়া যায় এই জন্য আল্লাহ নবী আলিসাল্লামের যুগে দুইজন মোয়াজ্জেন ছিলেন একজন মোয়াজ্জেন আজান দিতেন ফজরের সালাতের জন্যে আর একজন মোয়াজ্জেন আজান দিতেন সেহরি খাওয়ার জন্যে তাহলে প্রথম আজানে সেহরি খাওয়া যায় আর সালাত পড়া চলবে না আর দ্বিতীয় আজানের পরে আর সেরি খাওয়া যাবে না সালাদ পড়া তখন জায়জ হয়ে যাবে এই দুইটি ফজর রয়েছে এই জন্যে ভুল করে যেন কেউ ফজরের সালাদ আগের যে ফজর যেখানে সেরি খাওয়া যায় সালাদ আদায় করা চলবে না সেখানে যেন আদা না করে ফেলে এই হাদিসটি ইমামিন খোজাইমা ইমা হাকিম বর্ণনা করেছেন এবং তারা দুইজনে সহিও বলেছেন হাকিমের বর্ণনায় জাবের রাজন থেকে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে এবং সেই বর্ণায় এসেছে যেখানে খানা খাওয়া হারাম হয়ে যায় আন্নাহ ইয়াদহাব মুস্তাতিল আলফিল উফুক সেটা উফুকের মধ্যে রেখা ফুটে ওঠে আর যেখানে খাওয়া যাবে সেটা কিন্তু নেকড়ে লেজের মতো হয়ে উঠে তাহলে এটা একটা বুঝার পদ্ধতি আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তো এটা লম্বা হয়ে আকাশের কিনারার মধ্যে ফুটে উঠবে ফজর দুই প্রকার এটা আমরা জানতে পারলাম কোনো ক্রমে যেন আমরা যেখানে সালাত আদায় করা নিষেধ ফজরের আদা করলে আদা হবে না সেখানে যেন ভুল করে আমরা আদা না করি বরং ফজর হয়েছে কনফার্ম হওয়ার পরে আমরা যেন আদা করি আর যখন ফজরের আজান হয়ে যাবে তখন যেন আমরা সেহরি খাওয়াতে ব্যস্ত না থাকি বরং আমরা বন্ধ করে দিই এরপরের হাদিস ওয়ানিবিন মাসউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الاعمال الصلاه في اول وقتها রাহু তিরমিদি ওয়াল হাকিম ওয়াসাহাহা ওয়াসলুহু ফিসাহিদ আল্লাহ নবী আলি সালাতাম থেকে আবদুল্লাহ মাসুদ আজিল্লাহ বর্ণনা করেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন উত্তম আমল হচ্ছে আসলাত ফি আউ্বালি ওয়াক্তিহা সালাদকে তার প্রথম সময়ে আদায় করা উত্তম এবাদত সালাতের আমরা জেনেছি একটা প্রথম সময় একটা মধ্যম সময় একটা শেষ সময় একটা এক সময় থেকে আরেক সময় একটা বেশ সময়ের দুই ঘন্টা তিন ঘন্টা এক ঘন্টা এইভাবে সময় রয়েছে আল্লাহ নবী আলিসাল্লাম বলেন উত্তম আমল হচ্ছে সালাদকে তার প্রথম সময়ে আদায় করা তবে এক্ষেত্রে এশার নামাজ ব্যতিরিকে কারণ এশার নামাজ এশার সালাদ দেরি করে পড়াটাই কি উত্তম এজন্য বন্ধুগণ আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর নবী আলিসাল্লামের দেওয়া যে সূচি নামাজের ওই সময় অনুযায়ী প্রথম সময়ে সালাদ আদায় করে নেওয়া এটাই হবে উত্তম আমরা জেনে বুঝে যে রাসুল সাল্লাহ সাল্লামের আদায় যেভাবে করতেন সেটাকে বাদ দিয়ে আমরা দেরি করে যেন আদায় করার চেষ্টা না করি এক্ষেত্রে মনে রাখতে হবে যে মধ্যখানে বা শেষ প্রান্তে গিয়েও আদায় করা জায়েজ তো রয়েছে তবে সুন্নত হলো প্রথম সময়ে আদায় করা এসা সলাদ ব্যতিরিকে হাদিস ইমাম তিরমিজি ইমাম হাকিম বর্ণনা করেছেন এবং তারা দুইজন সহিও বলেছেন আর হাদিসটির মূল সই হাইন বোখারি মুসলিমের মধ্যেও রয়েছে আমাদের মনে রাখতে হবে যে কিতাবগুলি আমাদের প্রসিদ্ধ ছয়টি কিতাব যেটাকে আমাদের প্রচলিত ভাষায় সেহা সিত্তা বলে সহির বহুবচন সেহা আর সিত্তা মানে ছয় ছয়টি সহি কিতাব এই কথাটি কিন্তু মোটেই ঠিক নয় বরং সহি কিন্তু মাত্র দুইটি কিতাব সহি হাইন বা সহি হান যাকে বলা হয় বুখারি এবং মুসলিম এই দুটি হলো সহি কিতাব আর বাকি আরও যে চারটি রয়েছে আবুদাউদ নাসাই তিরমিজ ইবনে মাজা এগুলির মধ্যে সহি হাদেশ অধিক অংশ কিন্তু এর মধ্যে জয়ীফ হাদিস এমনকি জাল হাদিস এগুলির মধ্যে রয়েছে এজন্যে সবগুলাকে সহি বলে দেওয়া এই ধরনের কথা বলা যে প্রসিদ্ধ কিতাবেই তো রয়েছে তিরমিজিতে ইবনে মাজা নাসাই রয়েছে আমরা বলবো এই সমস্ত সোনান গ্রন্থ এগুলিকে বলা হয় আর সোনানুল আর বা চারটি সোনান গ্রন্থ এখানে কিন্তু সম্পূর্ণ হাদিস সহি নয় বরং জয়ীফ এবং কি জাল হাদিসের মধ্যে রয়েছে এক্ষেত্রে আমরা চারটি কিতাবকে সুনল আরবা আর দুইটি কিতাবকে সহিহাইন বা সহিহান আমরা বলবো সবগুলাকে ছয়টি সহি কিতাব বলা এটা কিন্তু ঠিক হবে না ওয়ানিবিন উমার রাজি আল্লাহ তালা আনহুমা আন্না রাসুল আল্লাহ সাল্লাম কাল লা সালাত আল ফাজরি ইল্লা সাজদাতাইনি আখরাজাহুল খামসা আল্লাহ নবী আলসালাম বলেন ফজরের নামাজের সময় হয়ে গেলে ফজরের দুই রাকা সুন্নাদ ব্যতিরিকে অন্য আর নামাজ নেই সালাত নেই তাই যদি আপনি ফজর হয়ে গেছে মসজিদে জামাতে নামাজ পড়তে যাবেন তাহলে আপনি বাড়ি থেকে সুন্নত পড়ে নিয়ে গিয়ে ডাইরেক্ট আপনি জামাতে শরিক হয়ে যাবেন তবে এমন যদি হয় যে সলাৎ আদা করেছেন বাড়িতে সুন্নত কারণ সুন্নত নামাজ বাড়িতে আদায় করে উত্তম আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন আফজাল ও সালাতে ফিলবাইত ইল্লাল মাকতুবা মানুষের বাড়িতেই সালাত আদা করা উত্তম তবে ফরজ সালাদ ব্যতিরিকে ফরজ সালাত মসজিদে গিয়ে আদায় করাই কি জরুরি এবং অজীব এই জন্য বন্ধুগণ আমাদের মনে রাখতে হবে যে ফজরের সালাতের আজান হয়ে গেলে বা সময় হয়ে গেলে ফজরের দুই রেখা সুন্নত ব্যতিরিকে অতিরিক্ত আমরা পড়ব না তবে এক্ষেত্রে যদি আপনি সুন্নত বাড়িতে আদায় করে মসজিদে যান আর সময় বাকি রয়েছে তাহলে আপনি মসজিদে বসতে চাইলে দুই রাখার সুন্নত পড়ে বসবেন এটাই হলো সুন্নতির নিয়ম আর যদি সময় না থাকে অথবা আপনি মসজিদে ডাইরেক্ট গেলেন মসজিদে যাওয়ার পরে উজু করার পরে এবার অনেকে করে কি তাহিয়াতুল উদু তাহিয়াতুল মসজিদ এরপরে ফজরের না এটা নিয়ম নয় বরং ডাইরেক্ট আপনি সুন্নত ফজরের পড়বেন সেটাই উজুর তাহিয়া মসজিদের তাহিয়া হয়ে যাবে আলাদা আলাদা করে পড়া রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নত নয় এজন্যে সুন্নত বাড়িতে না পড়ে মসজিদে কিছু পড়েন ডাইরেক্ট সুন্নত পড়বেন কারণ আল্লাহ নবী বলেন হজরের সময় হয়ে গেলে হজরের সুন্নত ব্যতিরিকে অন্য আর কোন নামাজ নেই হাদিসটি পাঁচজনে বর্ণনা করেছেন সেই ব্যতিরিকে অর্থাৎ ইমা আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম মাজা আর ইমাম আহমদ হাম্বাল হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি সই হাদিস অফি রেওয়ায় আব্দুল রাজ্জাক লা ইল্লা রাকাতা আন আন হাদিসটি আব্দুর রাজ্জাক মধ্যে যখন করেছেন সেখানে আছে কি লা তুলু ইল আগের হাদিসে ছিল কি লা আল ফজরের পরে কোনো সালাত নেই আর এখানে আরো সুস্পষ্ট হয়ে গেল যে ফজর ফজর হয়ে গেলে আর কোন নামাজ পড়া যাবে না ইল্লা রাকাত ইল ফজর ফজরের দুই রাকাত ওই হাদিসের চেয়ে এই হাদিসে আরো সুস্পষ্ট হয়ে গেল ফজর হয়ে গেলে ফজরের দুই রেখা সুন্দর ছাড়া অন্য কোনো সুন্দর যারা তাহাজুদ পড়েন বা যারা বেতর পড়েন তার সময় শেষ হয়ে গেল আপনি আর তাহাজুদ বা বেতর পড়তে পারবেন না এদের আমরা বুঝতে পারলাম যে ফজরের নামাজের সময় হয়ে গেলে আমরা ফজরের দুই রাকা সুন্নাত ব্যতিরিকে আর অন্য কিছু আদা করব না আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সালাতের যে সময়সূচি সম্পর্কে আল্লাহর নবী থেকে বিস্তারিত হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম এবং আওয়াল টাইমে নামাজ পড়া উত্তম জানলাম এই আমলগুলি যেন আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের এই আমাদের আলোচনাকে কবুল করে নেন পরবর্তী পর্ব শোনার জন্যে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ওয়াখিরুদা ওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো